অষ্টম অধ্যায় জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেম ধাম জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভ জীবন জয় পুণ্ডরিক বিদ্যা নিধি প্রাণধন জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর জয় হৌ যত গৌরচন্দ্র অনুচর হেন মতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায় নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদায় অদ্বৈত লইয়া সর্ববৈষ্ণব মণ্ডল মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে নিরন্তর বাল্যভাব আন্নাহি স্ফুরে আপনে তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায় নিত্যানন্দ অনুভব জানে পতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা একদিন প্রভু শ্রীনিবাসের সহিত বসিয়া কহেন কথা কৃষ্ণের চরিত পণ্ডিতের পরীক্ষয়ে প্রভু বিশ্বম্ভর এই অবধূতে কেনে রাখো নিরন্তর কোন জাতি কোন কুল কিছুই না জানি পরম উদার তুমি বলিলাম আমি আপনার জাতিকুল যদি রক্ষা চাও তবে ঝাট এই অবধূতে রে ঘুচাও ঈষদ হাসিয়া বলে শ্রীবাস পণ্ডিত আমারে পরীক্ষ প্রভু এ নহে উচিত দিনে কজে তোমা ভজে সেই মোর প্রাণ নিত্যানন্দ তোর দেহ মোহতে প্রমাণ মদিরা জবনি যদি নিত্যানন্দ ধরে জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে তথাপি মহার চিত্তে নহিব অন্যথা সত্য সত্য তোমারে কহিল এই কথা এতে শুনিলা যদি শ্রীবাসীর মুখে হুঙ্কার করিয়া প্রভু উঠে তার বুকে প্রভু বলে কি বলিলা পণ্ডিত শ্রীবাস নিত্যানন্দ প্রতি তোর এতই বিশ্বাস মোর গোপ্য নিত্যানন্দ জানিলা সে তুমি তোমারে সন্তুষ্ট হইয়া বর দিয়ে আমি যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে তথাপি দারিদ্র তোর নাহি বেক ঘরে বিড়াল কুকুর আদি তোমারও বাড়ির সবার আমাতে ভক্তি হইবে কস্থির নিত্যানন্দে সমর্পিলু আমি তোমার স্থানে সর্বমত সম্বরণ করিবা আপনে শিবাশেরে বর দিয়া প্রভু গেলা ঘর নিত্যানন্দ ভ্রমে সব নদিয়া নগর ক্ষণে কে গঙ্গার মাঝে এরে নো সাঁতার মহাস্রোতে লই যায় সন্তোষ অপার বালক সবার সঙ্গে ক্ষণে ক্রীড়া করে ক্ষণে যায় গঙ্গা দাস মুরারির ঘরে প্রভুর বাড়িতে ক্ষণে যায় নধাইয়া বড় স্নেহ করে আই তাহানে দেখিয়া বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ ধরিবারে যায় আই করে পলায়ন একদিন আই কিছু দেখিলা স্বপনে নিভৃতে কহিলা পুত্র বিশ্বম্ভর স্থানে নিশি অবশেষে মুই দেখিলু স্বপন তুমি আর নিত্যানন্দ এই দুইজন বৎসর পাচের দুই ছাওয়াল হইয়া মারামারি করি দোহে বেড়াও ধাইয়া দুইজনে সান্ধাইলা গোসাইর ঘরে রামকৃষ্ণ লই দোহে হইলা বাহিরে তার হাতে কৃষ্ণ তুমি লই বল রাম চারিজনে মারামারি মোর বিদ্যমান রামকৃষ্ণ ঠাকুর বলয় ক্রুদ্ধ হইয়া কে তোরা ডাঙাতি দুই বাহিরাও গিয়া এ বাড়ি এ ঘর সব হাকার এ সন্দেশ দধি দুগ্ধ যত উপহার নিত্যানন্দ বলে সে কাল গেল বয়ে যে কালে খাইলে দধি নবনি লুটিয়ে ঘুচিল গোয়ালা হইল বিপ্রধিকার আপনা চিনিয়া ছাড়ো সব উপহার প্রীতে যদি না ছাড়িবা খাইবা মারণ লুটিয়া খাইলে বা রাখিবে কোন জন রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই বান্ধিয়া এড়ি দুই ঢঙ্গ এই ঠাই দোহাই কৃষ্ণের যদি আজি করো আন নিত্যানন্দ প্রতিতর্য গর্য করে রাম নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর গৌরচন্দ্র বিশ্বম্বর আমার ঈশ্বর এই মতে কলহ করয়ে চারিজন কাড়াকাড়ি করি সব করয়ে ভোজন কাহারো হাতের কেহ কাড়ি লই খায় কাহারো মুখের কেহ মুখ দিয়া খায় জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে অন্য দেহ মাতা মোরে ক্ষুধা বড় করে এতে কবলিতে মুই চেতন পাইল কিছু না বুঝিল মুই তোমারে কহিল হাসে প্রভু বিশ্বম্বর শুনিয়া স্বপন জননীর প্রতিবলে মধুর বচন বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা আর কারো ঠাঁই পাছে কহ এই কথা আমার ঘরের মূর্তি পরতেক বড় মোর চিত্ত তোমার স্বপ্নে তো হইল দড় মুই দেখো বারে বারে নৈবেদ্যের সাজে আধা আধি না থাকে না কহ কার লাজে তোমার বধুরে মোর সন্দেহ আছিল আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল হাসে লক্ষ্মী জগৎ মাতা স্বামীর বচনে অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শোনে বিশ্বম্ভর বলে মাতা শুনহ বচন নিত্যানন্দে আনিঝাট করাও ভোজন পুত্রের বচনে শচী হরিষ হইলা ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্ভর নিমন্ত্রণ গিয়াতানে করিলা সত্তর আমার বাড়িতে আজি গোসাইর ভিক্ষা চঞ্চলতা না করিবা করাইলা শিক্ষা কর্ণধরী নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে চঞ্চলতা করে যত পাগল সকলে যে বুঝিয়ে মরে তুমি বাসহ চঞ্চল আপনার মতো তুমি দেখো সকল এত বলি দুইজনে হাসিতে হাসিতে কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে হাসিয়া বসিলা এক ঠাই দুইজন গদাধর আদিয়ার পরমাপ্তগণ ঈশান দিলেন জল ধুইতে চরণ নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন বসিলেন দুই প্রভু করিতে ভোজন কৌশল্যার ঘরে যেন শ্রীরাম লক্ষণ এই মতো দুই প্রভু করে ভোজন সেই ভাব সেই প্রেম সেই দুইজন পরিবেশন করে আয় পরম সন্তোষে ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসে আরবার আসিয়াই দুইজনে দেখে বৎসর পাচের শিশু দেখে পর থেকে কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল শ্রীবৎস কৌস্তব দেখে মকর কুণ্ডল আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে সকৃত দেখিয়ার দেখিতে না পায়ে পরিলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে তিতিল বসন সব নয়নের জলে অন্নময় সর্বঘর হইল তখনে অপূর্ব দেখিয়া শচী পাচ্ছ নাহি জানে আথে ব্যথে মহাপ্রভু আচমন করি গায়ে হাত দিয়া জন নিরে তোলে ধরি উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত বাহ্য পাই আই আথে ব্যথে কেশ বান্ধে না বলয়ে কিছু আই গৃহ মধ্যে কান্দে মহাদীর্ঘ শ্বাস ছাড়ে কম্প সর্বগায় প্রেমে পরিপূর্ণ হইলা কিছু নাহি ভাই ঈশান করিলা সব গৃহ উপস্কার যত ছিল অবশেষ সকল তাহার সেবিলেন সর্বকাল আয়ের ঈশান চতুর্দশ লোকমধ্যে মহাভাগ্যবান এই মতো অনেক কৌতুক প্রতিদিনে মর্মী বই হা কেহ না হি জানে মধ্যখণ্ড কথা যেন অমৃতেরও ভাণ্ড যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড এই মতো গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে কীর্তন করেন সব ভকত সমাজে যত যত স্থানে সব পার্শ্বদ জন্মিলা অল্পে অল্পে সবে নবেদ্বীপেরে আইলা সবে জানিলেন ঈশ্বরেরও অবতার আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল অভয় পরমানন্দে হইলা বিহল প্রভু সবারে দেখে প্রাণের সমান সবেই প্রভুর সদের প্রধান বেদে যারে নিরবধি করে অন্বেষণ সে প্রভু সবারে করে প্রেম আলিঙ্গন নিরন্তর সবার মন্দিরে প্রভু যায় চতুর্ভুজ সরভুজ আদি বিগ্রহ দেখায় ক্ষণে যায় গঙ্গাদাস মুরারির ঘরে আচার্য রত্নের ক্ষণে ন মন্দিরে নিরবধি নিত্যানন্দ থাকে না সংহতি প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহি কতি নিত্যানন্দ স্বরূপের বাল্য নিরন্তর সর্বভাবে আবেশিত প্রভু বিশ্বম্ভর মৎস্যকূর্ম বরাহ বামন নরসিংহ ভাগ্য অনুরূপ দেখে চরণে রভিঙ্গ কোনোদিন গোপীভাবে করেন রোদন কারে বলে রাত্রিদিন নাহিক স্মরণ কোনোদিন উদ্ধব অক্রুর ভাব হয় কোনোদিন রাম ভাবে মদিরা যাচয় কোনোদিন চতুর্মুখভাবে বিশ্বম্বর ব্রহ্মাস্তব পড়ি পড়ে পৃথিবী উপর কোনোদিন প্রহ্লাদ ভাবেতে স্তুতি করে এই মতো প্রভু ভক্তি সাগর বিহরে দেখিয়া আনন্দ ভাসে সচি জগৎ মাতা বাহিরায় পুত্র পাছে এই মন কথা আই বলে বাপ গিয়া কর গঙ্গা স্নান প্রভু বলে বল মাতা জয় কৃষ্ণ রাম যত কিছু করে শচী পুত্রের উত্তর কৃষ্ণ বই কিছু নাহি বলে বিশ্বম্বর অচিন্ত আবেশ সেই বুঝনো না যায় যখন যে হয় সেই অপূর্ব দেখায় একদিন আসি এক শিবেরও গায়ন ডম্বুর বাজায় গায় শিবেরও কথন আইল করিতে ভিক্ষা প্রভুর মন্দিরে গাহয়ে শিবের গীত বেড়ি নৃত্য করে শঙ্করের গুণ শুনি প্রভু বিশ্বম্বর হইলা শঙ্কর মূর্তি দিব্য জটাধর এক লম্ফে উঠে তার কান্ধের উপর হুঙ্কার করিয়া বলে মহিষে শঙ্কর কেহ দেখে জটা সিংহা ডুমরু বাজায় বলো বলো মহাপ্রভু বলয়ে সদায় সে মহাপুরুষ যত শিবগীত গাইল পরিপূর্ণ ফল তার একত্র পাইল সেই তো গাইল গীত নিরপরাধে গৌরচন্দ্র আরোহণ কইলা তার কান্ধে বাহ্যপাই নামিলেন প্রভু বিশ্বম্বর আপনে দিলেন ভিক্ষা ঝুলির বিতর কৃতার্থ হইয়া সেই পুরুষ চলিল হরিধ্বনি সর্বগণে মঙ্গল উঠিল জয় পাই উঠে কৃষ্ণ ভক্তির প্রকাশ ঈশ্বর সহিত সর্বদাসের বিলাস বহু বলে ভাই সব শুনো রাত্রি রাত্রিকানে মিথ্যা যায় আমার সবাকার আজি হইতে নির্বন্ধিত করহ সকল নিশায় করিব সবে কীর্তন মঙ্গল সংকীর্তন করিয়া সকল গণশনে ভক্তিস্বরূপিনী গঙ্গা করিব মজ্জনে জগৎ উদ্ধার হৌ শুনি কৃষ্ণ নাম পরমার্থে তোমরা সবার ধন প্রাণ সর্ববৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস শিবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন কোনোদিন হয় শেখর ভবন নিত্যানন্দ গদাধর অদ্বৈত শিবাস বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস গঙ্গাদাস বনমালী নন্দন জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ কাশীশ্বর বাসুদেব রাম গরুড়াই গোবিন্দ গোবিন্দানন্দ আছেন তথাই গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয় আদিয়ত অনন্ত চৈতন্য ভৃত্ত নাম জানি কত সবেই প্রভুর নেত্রে থাকেন সংহতি পারিষদ বই আর কেহ নাহি তথি প্রভুর অহংকারার নিশাহরিধ্বনি ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মত শুনি শুনিয়া পাষণ্ডী সব মরয়ে বল গিয়া নিশা এগুলা খায় মদিরা আনিয়া এগুলা সকলে মধুমতি সিদ্ধি জানে রাত্রি করি মন্ত্রজপি পঞ্চকন্যা নে চারি প্রহর নিশা নিদ্রা যাইতে না পাই বলো বল হুহুঙ্কার শুনিয়ে সদাই বলগিয়া মরে যত পাষণ্ডীরগণ আনন্দে কীর্তন করে সুশচিনন্দন শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে বাহ্য নাহি থাকে পড়ে পৃথিবী উপরে হেন সে আছাড় প্রভু পরে নিরন্তর বৃত্তি হয় খণ্ড খণ্ড সবে পায় ডর সে কমল শরীরে আছাড় বড় দেখি গোবিন্দ স্মরয়ায় মুদি দুই আঁখি প্রভু সে আছাড় খায় বৈষ্ণব আবেশে তথাপিহ আই দুঃখ পায় স্নেহ বসে আছাড়ের আইনা জানেন প্রতিকার এই বল বলে কাকু করিয়া অপার কৃপা করি কৃষ্ণ মরে দেহ এই বর যে সময়ে আছাড় খায়েন বিশ্বম্ভর মুই যেন তাহা নাহি জানো সে সময় হেন কৃপা কর মোরে কৃষ্ণ মহাশয় যদ্যপিহ পরনন্দে তার নাহি দুঃখ তথাপিহ না জানিলে মোর হয় সুখ আয়ের চিত্তের ইচ্ছা জানি গৌরচন্দ্র সেই মতো তাহারে দিলেন পরানন্দ যতক্ষণ প্রভু করে হরি সংকীর্তন আয়ের না থাকে কিছু বাহ্য ততক্ষণ প্রভুর আনন্দে নৃত্যে নাহি অবসর রাত্রি দিনে বেড়ি গায়ে শবনুচর কোনদিন প্রভুর মন্দিরে ভক্তগণ সবে গায়েন নাচে শিশচিনন্দন কখন ঈশ্বর ভাবে প্রভুর প্রকাশ কখনো রোদন করে বলে মুই দাস চিত্ত দিয়া শোনো ভাই প্রভুর বিকার অনন্ত ব্রহ্মাণ্ডে সম নাহিক যাহার যে মতে করেন নৃত্য প্রভু গৌরচন্দ্র তে মতে সে মহানন্দে গায়ে ভক্তবৃন্দ শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শিবা সঙ্গনে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উষকাল হইতে নৃত্য করে বিশ্বম্ভর যুথ যুথ হইল যত গায়ন সুন্দর শিবাস পণ্ডিত লইয়া এক সম্প্রদায় মুকুন্দ লইয়া আর জন কত গায় লইয়া গোবিন্দ ঘোষ আর কতজন গৌরচন্দ্র নৃত্যে সবে করেন কীর্তন ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী অলক্ষিতে অদ্বৈত লয়েন পদ ধুলি গদাধর আদিজত সজল নয়নে আনন্দে ভিবল হইল প্রভুর কীর্তনে সুনহ চল্লিশ পদ প্রভুর কীর্তন যে বিকারে নাচে প্রভু জগত জীবন চৌদিকে গোবিন্দ ধ্বনি শচির নন্দন নাচে রঙ্গে বিহবল হইয়া সব পারিষদ সঙ্গে যখন কান্দে প্রভু প্রহরে কান্দে লোটাই ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে সে ক্রন্দন দেখি হেন কোন কাষ্ঠ আছে না পড়ে বিহবল হইয়া সে প্রভুর কাছে যখন হাসে প্রভু মহা অট্টহাস সেই হয় প্রহরে আনন্দ বিলাস দাস্যভাবে প্রভু নিজ মহিমা না জানে জিনুলু জিনুলু বলি উঠে ঘনে ঘনে জিতম জিতমিতি অতিহর্ষেণ কদাচিদুক্ত বদতি তদনুকরণম করতি জিতম জিতমিতি ক্ষণে ক্ষণে আপনে যে গায়ে উচ্চধ্বনি ব্রহ্মাণ্ড ভেদ হয়ে যেন হেন মত শুনি ক্ষণে ক্ষণে হয় অঙ্গ ব্রহ্মাণ্ডের ভর ধরিতে সমর্থ কেহ নহে অনুচর ক্ষণে হয় তুলা হইতে অত্যন্ত পাতল হরিষে করিয়া কান্ধে ভুলয়ে সকল প্রভুরে করিয়া কান্ধে ভাগবতগণ পূর্ণানন্দ হই করে অঙ্গনে ভ্রমণ যখন এ যা হয় প্রভু আনন্দে মূর্ছিত কর্ণমূলে সবে হরি বলে অতি ভীত ক্ষণে ক্ষণে সর্বঙ্গে হয় মহাকম্প মহাশীতে বাজে যেন বালকে রদন্ত ক্ষণে ক্ষণে মহাশেদ হয় কলবরে মূর্তিমতি গঙ্গা যেন আইলা শরীরে কখনো বা হয় অঙ্গ জ্বলন্ত অনল দিতে মাত্র মলয়জ শুকায় সকল ক্ষণে ক্ষণে অদ্ভুত ভয় মহাশ্বাস সম্মুখ ছাড়িয়া সবে হয় এক পাশ ক্ষণে যায় সবার চরণ ধরিবারে পলায় বৈষ্ণবগণ চারিদিকে ডরে ক্ষণে নিত্যানন্দ অঙ্গে পৃষ্ঠ দিয়া বসে চরণ তুলিয়া সবাকারে চাহি হাসে বুঝিয়া ইঙ্গিতে সব ভাগবতগণ লুটয়ে চরণ ধুলি অপূর্ব রতন আচার্য গোসাই বলে আরে আরে চোরা ভাঙ্গিল সকল তোর ভারি ভুরি মোরা মহানন্দে বিশ্বম্বর গড়াগড়ি যায় চারিদিকে ভক্তগণ কৃষ্ণ গুণ গায় যখন উদ্দণ্ড নাচে প্রভু বিশ্বম্বর পৃথিবী কম্পিত হয় সবে পায় ডর কখনো বা মধুর নাচে বিশ্বম্বর যেন দেখি নন্দের নন্দন নটবর কখনো বা করে কোটি সিংহের হুঙ্কার কর্ণ রক্ষা হেতু সবে অনুগ্রহ তার পৃথিবীর আলোক হইয়া ক্ষণে যায় কেহ বা দেখো এ কেহ দেখিতে না পায় ভাবাবেশে পাকল লোচনে যারে চায় মহাত্রাস পায়া সেই হাসিয়া পলায় ভাবাবেশে চঞ্চল হইয়া বিশ্বম্বর নাচে ন বিহলল হইয়া নাহি পরাপর ভাবাবেশে একবার ধরে যার পায় আরবার পুনতার উঠয়ে মাথায় ক্ষণে যায় গলা ধরি করয় ক্রন্দন ক্ষণেকে তাহার কান্ধে করে আরোহণ ক্ষণে হয় বাল্যভাবে পরম চঞ্চল মুখে বাদ্য বায় যেন ছাওয়াল সকল চরণ নাচায় ক্ষণে খল খল হাসে জানুগতি চলে ক্ষণে বালক আবেশে ক্ষণে ক্ষণে হয় ভাব ত্রিভঙ্গ সুন্দর প্রহরে কে সেই মতো থাকে বিশ্বম্ভর ক্ষণে ধ্যান করি করে মুরলীর ছন্দ সাক্ষাৎ দেখিয়ে যেন বৃন্দাবন চন্দ্র বাহ্য পাই দাস্যভাবে কর ক্রন্দন দন্তে তৃণ করি চাহে চরণ সেবন চক্রাকৃতি হই ক্ষণে প্রহরে কফিরে আপন চরণ গিয়া লাগে নিজ শিরে যখন যে ভাব হয় সেই অদ্ভুত নিজ নামানন্দে নাচে জগন্নাথ সুত ঘন ঘন হুঙ্কারয় সর্বঙ্গনরে না পারে হইতে স্থির পৃথিবীতে পড়ে গৌরবর্ণ দেহক্ষণে নানা বর্ণ দেখি ক্ষণে ক্ষণে দুই গুণ হয় দুই আখি অলৌকিক হইয়া প্রভু বৈষ্ণব আবেশে যে বলিতে যোগ্য নহে তাও প্রভু ভাষে পূর্বে যে বৈষ্ণব দেখি প্রভু করি বলে এ বেটা আমার দাস ধরে তার চুলে পূর্বে যে বৈষ্ণব দেখি ধরে চরণ তার বক্ষে উঠি করে চরণ অর্পণ প্রভুর আনন্দ দেখি ভাগবতগণ অন্য অন্য গলা ধরি এ ক্রন্দন সবার অঙ্গেতে শোভে সুচন্দনমালা আনন্দে গায়েন কৃষ্ণ রসে হই ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়া আকাশ চৌদিকের অমঙ্গল যায় সব নাশ কোন অদ্ভুত যার সেবকের নৃত্য সর্ববিঘ্ন নাশ হয় জগত পবিত্র সে প্রভু আপনে নাচে আপনার নামে ইহার কি ফল কিবা বলিব পুরাণে চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন যার নামানন্দে শিব না জানে যার যশে নাচে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইলা তপধন যার নামে অজামিল পাইল মোচন যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে হেন প্রভু অবতরি কলি যুগে নাচে যার নাম গাই সুখ নারদ বেড়ায় বদন প্রভু যার গুণ গায় সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল হেন মহামহোৎসব দেখিতে না পাইল কলি যুগ প্রশংসিল শিভাগবতে এই অভিপ্রায় তার জানিবেশ সুতে নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর চরণের তাল শুনি অতি মনোহর ভাব ভরে মালা নাহি রহয়ে গলায় ছিন্ডিয়া পড়ে গিয়া ভকতের পায় কতি গেলা গরুরের আরোহণ সুখ কতি গেলা শঙ্খ চক্র গদা পদ্মরূপ কোথায় রহিল সুখ অনন্ত শয়ন দাস্যভাবে ধুলি লুটি করয়ে রোদন কোথায় রহিল বৈকুণ্ঠের সুখভার দাস্য সুখে সব সুখ পাশরিল তার কতি গেল রমার বদন দৃষ্টি সুখ বিরহী হইয়া কান্দে তুলিবা হুমুক শঙ্কর নারদাদি যার দাস্য পাইয়া সর্বৈশ্বর্য তিরস্করি ভ্রমে দাস হইয়া সেই প্রভু আপনার দন্তে তৃণ করি দাস্যযোগে মাগে সব সুখ পরিহরি হেন দাস্যযোগ ছাড়ি আর যেবা চায় অমৃত ছাড়িয়া যেন বিষ লাগি ধায় সেবা কেনে ভাগবত পড়ে বা পড়ায় ভক্তির প্রভাব নাহি যাহারো জিহায় শাস্ত্রের না জানি মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্রবহি মরে এই মতো শাস্ত্রবহে অর্থ নাহি জানে অধম সভায় অর্থ অধম বা খানে বেদে ভাগবতে কহে দাস্যবরধন ধন দাস্য লাগি রমাজ ভাবের যতন চৈতন্যের বাক্যে যার নাহিক প্রমাণ চৈতন্য নাহিক তার কি বলিবান দাস্যভাবে নাচে প্রভু শ্রী গৌর সুন্দর চৌদিকে কীর্তন ধ্বনি অতি মনোহর শুনিতে শুনিতে ক্ষণে হয় মুরছিত তৃণ করে তখনে অদ্বৈত উপনীত আপাদ মস্তক তৃণে নিছিয়া লইয়া নিজ শিরে থুই নাচে ভ্রুকুটি করিয়া অদ্বৈতের ভক্তি দেখি সবার তরাস নিত্যানন্দ গদাধর দুইজনে হাস নাচে প্রভু গৌরচন্দ্র জগত জীবন আবেশের অন্ত নাহি হয় ঘনে ঘন যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে হেন সব বিকার প্রকাশে শচি সুতে ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ হয় স্তম্ভাকৃতি তিলার্ধেক নোয়াইতে নাহি কোশকতি সেই অঙ্গ ক্ষণে ক্ষণে হেনমতে হয় অস্থিমাত্র নাহি যেন নবনীতময় কখনো দেখি যে অঙ্গ গুণ দুই তিন কখনো স্বভাব হইতে অতিশয় ক্ষীণ কখনো বা মত্ত যেন ঢুলে ঢুলে যায় হাসিয়া দোলায় অঙ্গ আনন্দ সদায় সকল বৈষ্ণবে প্রভু দেখি একে একে ভাবাবেশে পূর্ব নাম ধরি ধরি ডাকে হলধর শিব শুক নারদ প্রহ্লাদ রমা অজ উদ্ধব বলিয়া করে নাদ এই মতো সবা দেখি নানা মত বলে যেবা যেই বস্তু তাহা প্রকাশ হয় চলে অপরূপ কৃষ্ণাবেশ অপরূপ নৃত্য আনন্দে নয়ন ভরি দেখে সব ভৃত্য পূর্বে যেই সান্ধাইল বাড়ির ভিতরে সেই মাত্র দেখে অন্নে প্রবেশী তেনারে প্রভুর আজ্ঞায় দৃঢ় লাগিয়াছে দ্বার প্রবেশী তেনারে লোক সব দিয়ার ধাইয়া ইসে লোক কীর্তন শুনিয়া প্রবেশিতে নারে লোক দ্বারে রহে গিয়া সহস্র সহস্র লোক কলরব করে কীর্তন দেখিব ঝাড় ঘুচা হো দুয়ারে যতিক বৈষ্ণব সব কীর্তন আবেশে না জানে আপন দেহ অন্য জন কিসে যতেক পাষণ্ডী সব না পাইয়া দ্বার বাহিরে থাকিয়া মন্দ বলয়ে অপার কেহ বলে এগুলা সকল মাগি খায় চিনিলে পাইবে লাজ দার না ঘুচায় কেহ বলে সত্য সত্য এই সে উত্তর নহিলে কেমনে ডাকে এ অষ্টপ্রহর কেহ বলে আরে ভাই মদিরা আনিয়া সবে রাত্রি করি খায় লোক লুকাইয়া কেহ বলে ভালো ছিল নিমায় পণ্ডিত তার কেন নারায়ণ কইল হেন উচিত কেহ বলে হেন বুঝি পূর্বের সংস্কার কেহ বলে সঙ্গ দোষ হইল তাহার নিয়ামক বাপ নাহি তাতে আছে বাই এতদিনে সঙ্গদোষে ঠেকিল নিমাই কেহ বলে পাশরিল সব অধ্যয়ন মাসেক না চাহিলে হয় অবৈয়াকরণ কেহ বলে আরে ভাই সব হেতু পাইল দ্বার দিয়া কীর্তনের সন্দর্ভ জানিল রাত্রি করি মন্ত্র করি পঞ্চকন্যা আনে নানাবিধ দ্রব্য আইসে তা সবার শনে ভক্ষ ভোজ্য গন্ধমাল্য বিবিধ বসন খাইয়া তা সবা সঙ্গে বিবিধ রমন ভিন্ন লোক দেখিলে না হয় তার সঙ্গ এতে কে দুয়ার দিয়া করে নানা রঙ্গ কেহ বলে কালী হৌক যাইব দেওয়ানে কাকালে বান্ধিয়া সব নিব জনে যে না ছিল রাজ্য দেশে আনিয়া কীর্তন দুর্ভিক্ষ হইল সব গেল চিরন্তন দেবে হরিলেক বৃষ্টি জানিহ নিশ্চয় ধান্য মরি গেল করি উৎপন্ন না হয় খানি থাকো শিবাসের কালী কর কার্য কালী কি করো দেখো অদ্বৈত আচার্য কোথা হইতে আসি নিত্যানন্দ অবধূত শিবাসের ঘরে থাকি করে এত রূপ এই মতে নানা রূপে দেখায়েন ভয় আনন্দে বৈষ্ণব সব কিছু না শুনয় কেহ বলে ব্রাহ্মণের নহে নিত্য ধর্ম পড়িয়াও এগুলা করয়ে হেন কর্ম কেহ বলে এগুলা দেখিতে না জুয়ায় এগুলার সম্ভাসে সকল কীর্তি যায় ও নৃত্য কীর্তন যদি ভালো লোক দেখে সেও এই মতো হয় দেখো পর থেকে পরম সুবুদ্ধি ছিল নিমাই পণ্ডিত এগুলার সঙ্গে তার হেন হইল চিত কেহ বলে আত্মবিনা সাক্ষাৎ করিয়া ডাকিলে কি কার্য হয় না জানি লইহা আপন শরীর মাঝে আছে নিরঞ্জন ঘরে হারাইয়া ধন চাহে গিয়া বন কেহ বলে কোন কার্য রে চর্চিয়া চলো সবে ঘর যাই কি কার্য দেখিয়া কেহ বলে না দেখিল নিজ কর্মদোষে সেসব সুকৃতিতা সবারে বলি কিসে সকল পাষণ্ডী তারা এক চাপ হইয়া এহ সেই গণ হেন বুঝি যায় ধায়া ও কীর্তন না দেখিলে কি হইবে মন্দ শত শত বেরি যেন করে মহাদন্দ কোন জপ কোন তব কোন তত্ত্বজ্ঞান তাহা না দেখিয়ে করি নিজ কর্ম ধ্যান চাল কলা দুগ্ধ দধি একত্র করিয়া জাতি নাশ করি খায় একত্র হইয়া পরিহাসে আসি সবে দেখিবার তরে দেখি ও পাগলগুলা কোন কর্ম করে এতে কবলিয়া সবে চলিলেন ঘরে এক যায় আর আসি বাজায় দুয়ারে পাশন্ডি পাশন্ডি যেই দুই দেখা হয় গলাগলি করি সব হাসিয়া পড়য় পুনঃ ধরি লই যায় যেবা নাহি দেখে কেহ বা নিবৃত্ত হয় কারো অনুরোধে কেহ বলে ভাই এই দেখিল শুনিল নিমাই লইয়া সব পাগল হইল দড় দূরি উঠিয়া আছে শ্রীবাসের বাড়ি দুর্গোৎসবে যেন সারি দেই হু রাহুরি হই হই হায় হায় এই মাত্র শুনি ইহা সভা হইতে হইল অজস কাহিনী মহামহা ভট্টাচার্য সহস্র যেথায় হেন ঢাঙাইত গুলা বসেন দিয়ায় শিবাস বামনারে এই নদিয়া হইতে ঘর ভাঙ্গি কালি লইয়া ফেলাই বসতে ও ব্রাহ্মণ ঘুচাইলে গ্রামের কুশল অন্যথা জবনে গ্রামে করিবে কবল এই মতো পাষণ্ডী করে কোলাহল তথাপিহ মহাভাগ্যবন্ত সে সকল প্রভু সঙ্গে একত্র জন্মিলা এক গ্রামে দেখিলেক সে সব বিধানে চৈতন্যের গণ সব মত্ত কৃষ্ণরসে বহির্মুখ বাক্য কিছু কর্ণে না প্রবেশে জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালি অহর্নিশ গায়ে সবে হই কুতুহলি অহর্নিশ ভক্ত সঙ্গে নাচে বিশ্বম্ভর শান্তি নাহি কারো সবে সত্য কলেবর বৎসরে নাম মাত্র কত যুগ গেল চৈতন্য আনন্দে কেহ কিছু না জানিল যেন মহারাস ক্রীড়া কত যুগ গেল তিলার্ধেক হেন সব গোপিকা মানিল এই মতো অচিন্ত কৃষ্ণের পরকাশ ইহা জানে ভাগ্যবন্ত চৈতন্যের দাস এই মতে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর নিশি অবশেষ মাত্র সে এক প্রহর শালগ্রাম শিলা সব নিজ কোলে করি উঠিলা চৈতন্য চন্দ্র খট্টার উপরি মর্মর করে খট্টা বিশ্বম্ভর ভরে আথে ব্যথে নিত্যানন্দ খট্টা স্পর্শ করে অনন্তের অধিষ্ঠান হইল খট্টায় না ভাঙিল খট্টা দোলে শ্রী গৌরাঙ্গ রায় চৈতন্য আজ্ঞায় স্থির হইল কীর্তন কহে আপনার তত্ত্ব করিয়া গর্জন কলিযুগে মুই কৃষ্ণ মুই নারায়ণ মুই সেই ভগবান দেবকী নন্দন অনন্ত ব্রহ্মাণ্ড কোটি মাঝে মুই নাথ যত গাও সেই মুই তোরা মোর দাস তো সবার লাগিয়া আমার অবতার তোরা যেই দেহ সেই আমারও আহার আমারে সে দিয়াছ সব উপহার শিবাস বলেন প্রভু সকল তোমার প্রভু বলে মুই ইহা খাইমু সকল অদ্বৈত বলে প্রভু বড়ই মঙ্গল করে করে প্রভুরে যোগায় সবদাসে আনন্দে ভোজন করে প্রভু নিজাবেশে দধি খায় দুগ্ধ খায় নবনীত খায় আর কি আছে আন বলয়ে সদায় বিবিধ সন্দেশ খায় শর্করা মুক্ষিত মিশ্রি নারিকেল জল শস্যের সহিত কদলক চিপিটক ভর্জিত তণ্ডুল আরও আনো পুনবলে খাইয়া বহুল ব্যবহারে জনশত দুয়ের আহার নিমেষে খাইয়া বলে কি আছে আর প্রভু বলে আনো আনো এথা কিছু নাই ভক্ত সব ত্রাস পাই সঙ্গরে গোসাই করজোর করি সব কয় ভয় বাণী তোমার মহিমা প্রভু আমরা কি জানি অনন্ত ব্রহ্মাণ্ড আছে যাহার উদরে তারে কি করিব এই ক্ষুদ্র উপহারে প্রভু বলে ক্ষুদ্র নহে ভক্ত উপহার ঝাট আনো ঝাট আনো কি আছে আর কপ্পুর তাম্বুল আছে সুনহ গোসাই প্রভু বলে তাই দেহ কিছু চিন্তা নাই আনন্দ হইল ভয়ে গেল সবাকার যোগায় তাম্বুল সবে যার অধিকার হরিষে তাম্বুল যোগায় এন সর্বদাসে হস্তপাতি লয় প্রভু সবা চাহি হাসে দুই চক্ষু পাকাইয়া করে হুঙ্কার নাড়া নাড়া নাড়া প্রভু বলে বারবার কিছুই না বলে কেহ মৌন করি বসে সকল ভক্তের চিত্তে লাগয়ে তরাসে মহাশাস্তিকর্তা হেন ভক্ত সব দেখে হেন শক্তি নাহি কারো হইবে সম্মুখে নিত্যানন্দ মহাপ্রভু শিরে ধরে ছাতি জোর করে অদ্বৈত সম্মুখে করে স্তুতি মহাভয়ে জোর হাতে সব ভক্তগণ হেট মাথা করি চিনতে চৈতন্য চরণ এ ঐশ্বর্য শুনিতে যাহার হয় সুখ সেই অবশ্য দেখিব চৈতন্য শ্রীমুখ যেখানে যে আছে সে আছে সেইখানে তদূর্ধ্ব হইতে কেহ নারে আজ্ঞাবিনে মাগ বলে অদ্বৈতের মুখ চাহি তোর লাগি অবতার মোর এই ঠাই এই মতো সব ভক্ত দেখিয়া দেখিয়া মাগো মাগো বলে প্রভু হাসিয়া হাসিয়া এই মতো প্রভু নিজ ঐশ্বর্য প্রকাশে দেখি ভক্তগণ সুখ সিন্ধু মাঝে ভাসে অচিন্ত চৈতন্য রঙ্গ বুঝন না যায় ক্ষণেকে ঐশ্বর্য করি পুনমূর্ছা পায় বাহ্য প্রকাশিয়া পুন করে ক্রন্দন দাস্যভাব প্রকাশ করে অনুক্ষণ গলা ধরি কান্দে সব বৈষ্ণব দেখিয়া সবারে সম্ভাসে ভাই বান্ধব বলিয়া লোকেতে না পারে কেহ হেন মায়া করে ভৃত্য বিনা তার তত্ত্ব কি বুঝিতে পারে প্রভুর চরিত্র দেখি হাসে ভক্তগণ সবাই বলে অবতীর্ণ নারায়ণ কতক্ষণ থাকি প্রভু খট্টার উপর আনন্দে মূর্ছিত হইলা শ্রী গৌর সুন্দর ধাতু মাত্র নাহি পড়িলেন পৃথিবীতে দেখি সব পারিষদ লাগিলা কান্দিতে সর্বভক্ত গণযুক্তি করিতে লাগিলা আমার সভা ছাড়িয়া বা ঠাকুর চলিলা যদি প্রভু এমত নিষ্ঠুর ভাব করে আমরাও এইক্ষণে ছাড়িব শরীরে এতে কচিন্তিতে সর্বজ্ঞের চূড়ামণি বাহ্য প্রকাশিয়া করে ধ্বনি সর্বগণে উঠিল আনন্দ কোলাহল না জানি কে কোন দিকে হইল বিহল এই মতো আনন্দ হয় নবদ্বীপপুরে প্রেমরসে বৈকুণ্ঠের নায়ক বিহরে এ সকল পুণ্য কথা যে করে শ্রবণ ভক্ত সঙ্গে গৌরচন্দ্র রহুতার মন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ঐশ্বর্য প্রকাশ বর্ণন নাম অষ্টমোধ্যায়